শ্রীমৎ ভাগবতী মহাপুরাণ থাকেন তাহলে আমাদের সর্বস্ব সুরক্ষিত আছে ভগবান থাকলে সমস্ত কিছুই থাকে শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রহুপাত বলতেন ভগবানের ইচ্ছার সঙ্গে যখন বদ্ধজীব নিজের ইচ্ছা মেলাতে পারবে তখন সে সুখী হবে ভগবত ইচ্ছার সঙ্গে যখন জীবের ইচ্ছা মিলে যায় তখনই তার বাস্তব সুখ উপস্থিত হয় বদ্ধজীব নিজের মঙ্গলের অনুসন্ধান নিজে করতে পারে না আবার গুরু বৈষ্ণবের ওপর বিশ্বাসও করতে পারে না বদ্ধজীব নিজের মঙ্গলের অনুসন্ধান নিজে করতে পারে না নিজের মঙ্গলের অনুসন্ধান করতে গিয়ে ততধিক অমঙ্গল বরণ করে ডেকে নিয়ে আসে গুরু বৈষ্ণবে অবিশ্বাস সর্বনাশের মূল কারণ গুরু বৈষ্ণবে সামান্যতম অবিশ্বাস থাকাকালীন অবস্থায় আমার সর্বার্থ সিদ্ধি হবে না বলছেন চৈতন্য চরিতামিতে বলেছেন ভক্তিবিনোদ ঠাকুর সর্বসিদ্ধি হয় সর্বসিদ্ধি ক্ষণমাত্র সাধুসঙ্গে লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয় সর্বসিদ্ধি কথার ব্যাখ্যা লিখতে গিয়ে শিল সরস্বতী ঠাকুর লিখছেন শিল ভক্তিবিনোদ ঠাকুর বলছেন লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয় মানে তার কৃষ্ণ প্রেম প্রাপ্তি পর্যন্ত হতে পারে যদি বাস্তব সাধুসঙ্গ হয় যেটা অমূল্য নিধি ব্রহ্মার দুর্লভ প্রেম সভাকারে যাচ্ছে সেইটি আমাদের পারম্পর্যক্রমে আমাদের কাছে আসা উচিত ছিল কিন্তু আমার দুর্ভাগ্যক্রমে আমি সমস্ত হারিয়ে ফেলেছি যেটা গোকর্ণজি কেঁদে কেঁদে বলেছিল গোকর্ণজির কাছে ধন্দুকারী কেঁদে বলেছিলেন সকিয়ের নৈব দোষে ন ব্রহ্মত্তম না শীতম মায়া আমার নিজের দোষে আপন দেশে আপেনু মইনু ডুবিনু প্রেম রতন ধন কীর্তান আছে অপূর্ব অনুভবী লোকের সংখ্যা দিনে দিনে আরও কমে যাচ্ছে মায়াদেবীর প্রচণ্ড প্রভাব মায়াদেবী আসল জিনিস ছেড়ে নকল জিনিসের প্রতি সবাইকে আকর্ষণ করাচ্ছেন যার কোনো সার বস্তু নাই কেবল এটুকুও যদি অনুভব করা যেত যে আমার মৃত্যুটার বেশি দূর নাই তাহলেও হতো সেটাও হতে দিচ্ছে না কেবল এটুকু যদি অনুভব হতো আমার মৃত্যুটা বেশি দিন নাই কেবল আমার অহরহ সাধু সঙ্গে কৃষ্ণনাম আর সংসার জয় করতে হবে কৃষ্ণ প্রেম বহু বহু দূরের কথা সংসারটাও যদি জয় করা যায় তাহলেও ভালো হয় কাল আমরা আলোচনা করেছিলাম যে দেবাহতী মাতা সমস্ত জগতের মঙ্গলের জন্য যাকে এতদিন পুত্ররূপে মনে করেছিলেন সেই কপিলজি ভগবান তার সম্মুখে তিনি এখন কিছু আত্মতত্ত্ব সমন্বিত কিছু প্রশ্ন রেখেছেন আর যে সংসার মোর নাহি লাগে ভালো কাহা যাই কৃষ্ণ হেরি চিন্তা বিশাল এটি আমাদের গৌরীয়গণের অনুভব করা উচিত কৃষ্ণান্বেষণ কৃষ্ণ অন্বেষণের নামে আমি বহু পূর্বে গৃহত্যাগ করেছিলাম কিন্তু দুর্ভাগ্যের বিষয় কৃষ্ণ অন্বেষণের নাম করে আমি পিতামাতাকে ছেড়ে সমস্ত এসছিলাম কিন্তু দুর্ভাগ্যের বিষয় পরে এই কৃষ্ণ অন্বেষণটা আমার কামিনী কাঞ্চন অন্বেষণের কাজে লেগে গেল আর আমি কৃষ্ণ অন্বেষণ করি না অন্য অন্য ব্যাপারে ব্যস্ত হয়ে পড়েছি সবচেয়ে বড় কথা সাধকের জীবনে সর্বক্ষণ অনুক্ষণ ধুনিটাকে জ্বালিয়ে রাখতে হয় বিবেক বৈরাগ্যের যে ধুনি যেটা বলা হয় ধুনিটা টিকের ধুনি একটু একটু ফু না দিলে এই টিকেটা নিভে যাবে একটু যদি ভালো করে ফু আর হাওয়া না দেওয়া হয় সে ধুনির আগুন নিভে যায় সর্বক্ষণ তেজিয়ান গুরু বৈষ্ণবের সান্নিধ্যে থেকে নিষ্কপটভাবে কৃষ্ণানুশীলন করলে করা আমলকবধ হাতের মুঠোয় যেমন আমলকি থাকে সেটা ভগবানের অ্যাসিওরেন্স অনুযায়ী ভগবানের প্রতিজ্ঞা অনুযায়ী আমরা পেতে পারি না কারণ এইটি হচ্ছে আমাদের বিশেষ সুবিধে যেখানে নিত্যানন্দবাবু দায়িত্ব নিয়েছেন গৌরাঙ্গ দায়িত্ব নিয়েছেন গুরুবর্গ সবাই দাঁড়িয়ে রয়েছেন কে কে চায় তাদেরকে সহায়তা করবেন যারা নিষ্কপটভাবে চাইছেন তাদেরকে গুরুপাদ পদ্ম বলতেন যে চায় সে পায় যে চায় না তার পাওয়ার কোনো প্রশ্নই নেই যার জীবনের লক্ষ্য সম্পূর্ণ অন্য জিনিস যার জীবনের লক্ষ্য ভগবত প্রেম প্রাপ্তি নয় তার ভগবত প্রেম প্রাপ্তি কি করে সম্ভব হতে পারে তার সংকল্প নেই সংকল্প থাকলে সে সংকল্প সিদ্ধি করবেন ভগবান দেবাহতী মাতা পুত্রকে এখন পুত্র মনে করছেন না তিনি সম্পূর্ণ উপলব্ধি করেছেন সমস্ত পূর্বের কথা মনে পড়ল সাক্ষাৎ বিষ্ণু ভগবান রূপে কর্দম ঋষিকে বলেছিলেন তোমার ঘরে আমি আসব দেবাহতির কালকের প্রশ্ন আমরা আলোচনা একটু করেছিলাম আজকেও একটু উত্থাপন করি শ্রী দেবাহতী মাতা বলছেন নির্বিন্না নিতরাম ভমান অসতেন্দ্রীয় দর্শনাথ जेनो संभ्यास्वमानेनो प्रपन्यान्धम त মহাপ্রভু বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন এটা চারটিখানি কথা নয় বিষয় মনকে ছাড়তে চায় না হংসরূপী ভগবান সরোবরে উদিত হলেন ব্রহ্মার নিকটে পিতমহ ব্রহ্মার নিকটে মানসপুত্র চারজন সনন্দ সোমত কুমার সনাতন যায় এরা সব পিতামহ ব্রহ্মার কাছে এক অদ্ভুত প্রশ্ন করলেন প্রসঙ্গক্রমে মনে পড়ে গেল এইসব অনুভব করার ব্যক্তি খুবই কম এই জগতে জানি তথাপি আলোচনা করতে হবে পিতামহ ব্রহ্মার কাছে প্রশ্ন করছেন যে বিষয়তে চিত্ত আর চিত্তেতে বিষয় কিভাবে কিভাবে অনুপ্রবিষ্ট হয় চিত্তেতে বিষয় আর বিষয়তে চিত্ত কিভাবে প্রবিষ্ট হয়ে একাকার হয়ে যায় এই প্রশ্নেতে ব্রহ্মা কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন কারণ তিনি সৃষ্টিঘটিত কোনো বিষয় চিন্তায় ব্যস্ত ছিলেন তার মনটা ফ্রি ছিল না সেই সময় এই প্রশ্নের ওরটা এই সুতোটা কোথায় এই যে গেটটা খুলবেন দড়িটা সুতোটা জট পাকিয়ে গেছে খুলতে হবে এই প্রশ্নের ওরটা খুঁজবার জন্য কিছুক্ষণ মনোনিবেশ করলেন ভগবানের প্রতি বলে তিনি তো অন্য চিন্তায় ছিলেন একটা হঠাৎ এই প্রশ্ন করেছেন সঙ্গে সঙ্গে হংসরূপী ভগবান সে সরবে সরোবরে প্রকাশ পেলেন এসে সেখানে সুন্দরভাবে বাক্য বলছেন সুন্দর যখন সেই চতুর্সনের সামনে এসছেন চতুর্সন সেখানে তার এই হাবভাব গতিবিধি দেখে সেখানে প্রশ্ন করলেন আপনি কে ওরা জানেন এটা সাধারণ হংস নয় আপনি কে হংস বললেন হংসরূপী ভগবান বললেন আপনারা এটা কি প্রশ্ন করলেন এত জ্ঞানী ব্যক্তি কেন আমরা জিজ্ঞাসা করলাম আপনি কে আপনারা জ্ঞানী ব্যক্তি আপনারা কি করে এই প্রশ্ন করলেন কারণ অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে তো একটাই তত্ত্ব রয়েছে আবার দ্বিতীয় কে রয়েছে আপনি কে প্রশ্ন করছেন আপনি কে আপনারা যে চারজন এরা কে বলতে পারেন এটি হচ্ছে বাস্তব কথা ভাষণ অনেক দেওয়া যায় কিন্তু অনুভব করা যায় না বহু করুণা না হলে ভগবানের এসব অনুভব করা যায় না অনেক কিছু জগতে বস্তু রয়েছে সেগুলো থেকে যখন মন সম্পূর্ণরূপে উঠে যায় স্বাভাবিকভাবে তখন গুরু বৈষ্ণব তাকে কোলে নিয়ে সে অমৃত পান করান যেটা সনাতনের বিরহেতে রঘুনাথ দাস গোসাই বলেছিলেন আমি এই অমৃত পান করতে চাইনি অনভিপ্সু মান্ধম আমাকে জোর করে এই অমৃত পান করিয়েছিলেন কে বলে এই সনাতন নামক পরম নিধি আমাকে জোর করে আমাকে বলছেন তুমি চাইছো না জোর করে তুমি একটু মুখে দাও না একটু দেখো কি এই সুধাটা দেখো যখনই মুখে গেল তখনই অনুভব করলাম তিনি আমার কত বড় উপকার করলেন আমি চাইছি না আমাকে গাল টিপে জোর করে একটু খেয়ে দেখি যখন সে স্বাদ অনুভব করলাম বৈরাগ্য যোগ ভক্তি রসম পায়ত মাম অনভিষ্মান্ধম কৃপাম বুধির সনাতন গোসাই কৃপার সাগর অনন্ত সাগর ভগবান গুরু বৈষ্ণব সবাই বৈরাগ্য যোগ ভক্তির সম্মাপায়ত মাম অনভিপসম অন্ধম আমি অন্ধ আমি চাইছিলাম না এসব খেতে বলল বৈরাগ্যের অপ্রাকৃত ভক্তিরাজ্যের একটু রস পান করো করে দেখো বৈরাগ্য যোগ ভক্তি রসম মাম অনভিপসমান্নম সেই সনাতন গোসাইকে আমি বন্দনা করি সে সনাতনের চরণ চিন্তন করি হংসরূপী ভগবানের যে প্রশ্ন এরা অনেক কথা বিষয়তে চিত্ত চিত চিত্তেতে বিষয় কি করে অনুপ্রবিষ্ট হল হংস পরমহংস এইসব আপনারা শুনেছেন পরমহংস ব্যক্তি যা কিছু এই সমস্ত ভান্ডারা যা কিছু উৎসব আদি হইচই হবে তার মধ্যে সমস্ত মিশ্রণ থাকবে মিক্সড তার মধ্যে চতুর ভজন চতুর ব্যক্তির তার থেকে সারা সার বস্তুটা গ্রহণ করবেন এই জগতে অন্ধ ব্যক্তির সংখ্যাই সেন্ট পার্সেন্ট সেন্ট পার্সেন্ট বললেও ভুল হবে না একশো পার্সেন্টই অন্ধ যেটা কোনো একটা পার্সেন্টেজে আসেই না সেটাকে কি পার্সেন্টেজ বলবে স্ট্যাটিস সেই জন্য বলছেন প্রায় সব ব্যক্তি অন্ধ অন্ধ মানে অপ্রাকৃত চিত দর্শন চিত যে বিষয় তাদের যে ভাবনা সে ভাবনার উন্মেষ হয় নাই মায়াবদ্ধ জীবের মন থাকে তো যতক্ষণ জড় মধ্যে করে বিচরণ সব কিছুই আমাদের কাছে সম্পত্তিগুলো রয়েছে গুরুবর্গ দিয়েছেন বহুপাত বলছেন কালকে আলোচনা করব কিন্তু আমাদের সময়ের অভাব হয়ে যাচ্ছে অপূর্বভাবে শ্রী ঠাকুর বলছেন মায়াবদ্ধ যতক্ষণ থাকে তো জীবের মন জর মধ্যে করে বিচরণ মায়াবদ্ধ যতক্ষণ থাকে তো জীবের জর মধ্যে করে বিচরণ মায়াবদ্ধ যতক্ষণ থাকবে তাকে মারো ধরো কিছু করো যত অ্যাডভাইস দাও সমস্ত বেকার কিছুই সে গ্রহণ করবে না যতক্ষণ পর্যন্ত জীবাত্মা নিজে থেকে ফিল না করে আমি যে ভুল পথে চলেছি এত কাল এটা নিজে যখন অনুভব যতক্ষণ না করে নিজে যতক্ষণ না কাঁদে ততক্ষণ পর্যন্ত তার সৌভাগ্য শুয়ে থাকে তার সৌভাগ্যে সে যেই আসুক যে কোনো মহাপুরুষ তার কাছে আসুক যতক্ষণ পর্যন্ত তার মর্যাদা না অনুভব করতে পারে ততক্ষণ সে যে বস্তু বোঝেই না যে বস্তুর ইউটিলিটি বোঝে না যে বস্তুর গুরুত্ব কিছুই জানে না সেটা থেকে কি অ্যাডভান্টেজ কি করে নেবে একটা বস্তু আমি সে জানি না আমার সম্মুখে এলো এটা কি করে এটা দিয়ে কি হয় বস্তু তত্ত্বের জ্ঞান থেকে মহিমার উদয় হয় ভক্তি নামক বস্তুটা কি আমি যদি নাই বুঝি গুরু বৈষ্ণব তত্ত্ব কি আমি যদি নাই জানি তাহলে আমার কাছে গুরু বৈষ্ণব থেকেই বা আমার কি হলো আমি তো কিছু সেখান থেকে অ্যাডভান্টেজ সুবিধে নিতে পারবো না যেখানে গুরুপাদ পদ্ম বলছেন যে আমি তোমাকে কোলে করে পার করে দেবো তুমি রাজি আছো কি কেউ তো বলতে পারবেন না শালগ্রাম ছুঁয়ে প্রতিজ্ঞা করে যে আমি ভগবানকে চাই বল ভগবানকে চাই তখনই কাঁপবে হাতে কুষ্ট হয়ে যাবে সাক্ষাৎ সারগ্রাম ছুঁয়ে বলো আমি ভগবানকে চাই আর কিছু চাই না বলতে পারবে না সাহসই নেই বাস্তবিক পক্ষে মনে অনেক চাহিদা ডিম্যান্ড আর সেগুলো ফুলফিল করবার জন্য যে একটা চেষ্টা এগুলোই সাধককে সাধকের পথ থেকে ফেলে দিচ্ছে তারপর তো মনকে স্থির করে ভগবানের নাম করা ভগবানের কথা শোভন করা তার মধ্যে লয় বিক্ষেপ কত কিছু নাম করতে বসলে কোথায় মন চলে যাবে কোনো ছেলে খেলা নয় যার জন্যে এখানে দেখো কপিলি মহারাজের সম্মুখে দেবাহতি মা কোনো সাধারণ ব্যক্তি তিনি বলছেন এনাফ অফ ইট আমার অনেক হয়ে গেছে সংসার আর আমার সংসার দরকার তেতো হয়ে গেছে কোনো সংসারিক ব্যক্তি তো এসে আমার কাছে বলছেন না যে আমার সংসার তেতো হয়ে গেছে মহারাজ একটাও লোক দেখে নিজে যে এসে কেঁদে বলছেন ও সংসার তেত হয়ে গেছে আমায় একটা লোক নেই না তো সাংসারিক ব্যক্তি না তো যারা ভজনে এসছেন একজনও দেখা যায় যে ব্যক্তি এসে প্রতিজ্ঞা করে বোঝে কিছু চাই না মহারাজ আসল জিনিস যদি কিছু পাই তো নেবো দেবাহতি মা বড় বিরক্ত হয়ে গেছেন সংসার তেতো হয়ে গেছে তাই তিনি আজকে বলছেন যতক্ষণ সংসার তেতো না হয় ততক্ষণ পারমার্থিক সম্পত্তির কিছুই ভালো লাগবে না কিছুই ভালো লাগে না কিছুই ভালো লাগে না নির্বিন্ন নিতরম্ভমান যেন येन প্রপন্ন অন্ধম তমহ আমি একদম অন্ধকারে অজ্ঞান অন্ধকারে ডুবে যাচ্ছি এই ইন্দ্রিয়গুলো আমার যা যা ডিম্যান্ড করেছিল এই ইন্দ্রিয়গুলো দুষ্ট ইন্দ্রিয়গুলো যা যা চেয়েছিল আমি সব দিয়েছি কিন্তু এগুলো দুষ্ট এগুলো আমাকে শান্তি দেয়নি এই ইন্দ্রিয়গুলো আমার যা চেয়েছে শব্দ চেয়েছে শব্দ দিয়েছি রূপ চেয়েছে রূপ দিয়েছি যা চেয়েছে রস চেয়েছে সব দিয়েছি এরা আমাকে আজ পর্যন্ত শান্তি দিল না কারণ বাস্তবিক পক্ষে শান্তি তো ওভাবে আসে না যতক্ষণ পর্যন্ত বিষয় বাসনার আগুন জ্বলছে তাতে যদি বেশি পরিমাণে আবার ঘি দেওয়া হয় তাতে কি আগুনটা নিভে যাবে না অত বাড়বে মূর্খের বিচার যতক্ষণ পর্যন্ত বিষয় বাসনার আগুন হৃদয়তে রয়েছে চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপন ভব দাবাগ্নি হচ্ছে ভবের বাইরে তো তুমি নয় বাহির নহি মুই ছাড়ো মাধব বহুত মিনতি করিত সেখানে সাধক বলছে আমি জগতের বাইরে না আমি তো জগতের মধ্যে আমি আমি আমি তো এই জগৎ যা কিছু আছে সব তো ম্যাটার আর আমিও ম্যাটার জড়ো আমার যে মনটা আছে আমার যা কিছু শরীর আছে সব জড়ো সব এই প্রকৃতিজাত এখন আমি তো জগতের বাইরে নাই আর তুমি হচ্ছে জগন্নাথ তুমি যখন জগন্নাথ নাম নিয়েছো তো তোমার দায়িত্ব আছে তুমি জগন্নাথ নাম নিয়েছো জগতের নাথ সালবেগ মুসলমান সালবেগ কেঁদে কেঁদে বলছেন জগন্নাথের সামনে ভগবান এরা আমাকে তো ভেতরে ঢুকতে দিচ্ছে না আমি তো মুসলিম ঘটনাক্রমে ঘটেছে ব্রাহ্মণ মা শুদ্ধ একদম ভক্তিমতী বাদশাহ তাকে তুলে নিয়ে চলে গেছে কিন্তু বৃথা তো হবে না মায়ের ভক্তি বৃথা হয় নাই জন্ম হয়েছে সালবেগ সালবেগ ভগবান জগন্নাথের দর্শন করবেন কিন্তু তাকে তো রুখতে দেওয়া হবে না জগন্নাথ ভেতর থেকে ছুটে এলেন এসে বাইরে পতিত পাবন রূপে দর্শন দিলেন সালবেগ সালবেগ আর বাদশার ছেলে আমি পরে বলবো এসব আলোচনা এখন নয় খালি এটুকু যদি অনুভব করো যে ভগবানের কতটা ভালোবাসা তোমাদের জন্য এক বিন্দু যদি অনুভব করতে পারো গুরু বৈষ্ণবের ভালোবাসা ভগবানের ভালোবাসা তাহলে তাহলে সেই মুহূর্তে আমাদের বুদ্ধির যে একটা কসরত সব বন্ধ হয়ে যাবে পায়ের পাতাটুকু পর্যন্ত ভেজাতে রাজি নয় এমন সাধক হয়েছে বর্তমান পায়ের নখের পাতাটা পর্যন্ত ভেজাতে রাজি নয় ভগবান বলছে তুই পায়ের পাতাটা ভেজা আমি গলা পর্যন্ত নামবো তোকে নিয়ে আসবো সব লেস ইন্টারেস্টেড অন্য অন্য সমস্ত বিষয় নিয়ে ব্যস্ত রয়েছে ভগবানের দায়িত্ব রয়েছে জীবর তরফ থেকেও তো দায়িত্ব আছে শুধু ভগবানের দায়িত্ব রয়েছে আমার ঠেকা ভগবান নিয়ে নিক আমি বসে থাকি চুপচাপ কাজেই এই যে আমি অসতেন্দ্রীয়কে সম্ভাষণ করেছি যা চেয়েছে তাই দিয়েছি কিন্তু এদেরকে সম্ভাষণ করে এদেরকে সেবা করে আজ আমার অন্ধ প্রপণ্য অন্ধন্তম তম অন্ধকার আমি ডুবে যাচ্ছি আর সূর্য যদি সে আকাশে উদয় হয় তাহলে তো জগতের জগৎচক্ষু দীনমণি সে তো জগতের সব বিষয়বস্তুর প্রকাশ হয় কিন্তু হৃদয়ের অন্ধকার সেটা কে প্রকাশ করবে সেটা কে আলো দেখাবে তস্য তম তমস অন্ধস্য দুষ্পারস্য আদ্য পারগম সচ্চক্ষুর জন্ম নামান্তে লব্ধম মে যদনুগ্রহাত অন্ধকারে আচ্ছন্ন হয়ে অন্ধত্ব প্রাপ্ত অতএব আমার তো সামর্থ্য নেই পার যাওয়ার কোথায় গিয়ে আমি দেখতেই পাই যেটা প্রহ্লাদ মহারাজ সুন্দরভাবে বলেছেন সপ্তম স্কন্ধে আপনারা শুনবেন আশ্চর্য কথা অনন্তকালের ইতিহাসে শ্রীমৎ ভাগবতী মহাপুরাণের যে বিচার এটা আশ্চর্য বিচার এরকম সূক্ষ্ম বিচার আর কোথাও যার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন চৈতন্য মহাপ্রভুর মত মতামত হল শ্রীমৎ ভাগবতম প্রমাণ মমলম প্রেমা পুমার্থ মহান শ্রী চৈতন্য মহাপ্রভুর মতম ইদম তত্রাধনাপরা শ্রীমন মহাপ্রভু শ্রীমৎ ভাগবতী মহাপুরাণকে প্রমাণ শিরমণি স্বীকার করেছেন এটি তার মত সিদ্ধান্ত প্রহ্লাদ মহারাজ বলছেন অন্ধায়থান্ধৈরূপনীয়মানম তেয়োপি সেচতান্তমূর্ধাম নিবাধ্যা অন্ধায়থান্ধৈরূপনীয়মানম সত্যি তাই যদি একজন অন্ধ আরেকজন অন্ধের দ্বারা পরিচালিত চল আমি তোকে নিয়ে যাচ্ছি অ্যাবজার্ট কথা হতেই পারে না এ আমাদের সমাজের অবস্থা সংসারের অবস্থা ঠিক তাই বড় বড় সব ভূমিকায় রয়েছেন তারা নিজেরা সব ব্লাইন্ড তারা তর্ক করতে পারবেন না সামনে এসে বলবেন সমস্ত প্রমাণ করে দেব যে তারা অন্ধ কোনো কিছু করতে পারবেন না অন্ধ পুরো ব্লাইন্ড তারা একজন ব্লাইন্ড হয়ে কি করে এই দেশবাসীকে পরিচালনার দায়িত্ব নিতে পারেন তারা যেখানে শাস্ত্র রামায়ণ মহাভারত সমস্ত জায়গায় প্রমাণ রয়েছে যদি সে নিজেই আধ্যাত্ম চেতনায় উদ্বুদ্ধ না হয় তাহলে তার পক্ষে সম্ভব না বিদেশের যে সমস্ত যারা আছেন দার্শনিক তারাও বলেছেন যিনি সমগ্র দেশকে পথ দেখাবেন তিনি অবশ্যই আধ্যাত্ম চেতনায় উদ্বুদ্ধ হবেন ক্যান্ট আদি যা যা কিছু আছে এরাও এই কথাই বলেছেন যিনি সমগ্র দেশবাসীকে কোনো একটা রাজনৈতিক নেতা তাকে আধ্যাত্মিক চিন্তায় উদ্বুদ্ধ না হলে পরে হবে না তাহলে তিনি নিজেকেই দেখতে পারবে না যা তুমি তুমি সমগ্র দেশবাসীকে কি করে পথ দেখাবে ভেজালটা কোথায় কেউ তো অনুভব করতে পারছেন যেখানে মহাভারতে সম্পূর্ণরূপে বলে দিয়েছেন আগা নসন্তি অনায়কা নসন্তি কুনায়কা নসন্তি বহুনায়কা তরন্তি সুনায়কা পিতামা বিশ্ব বলছেন কে শুনবে আমার কথা আমি এক পাগল কে শুনবে আর কে অনুভব করবে নশান্তি অনায়কা যে দেশে কোনো কোনো নায়ক নেই রাষ্ট্রনায়ক সে পদ দেখাবে সেই দেশ শেষ আর যদি নশান্তি কুনায়কা একটা নায়ক পেয়েছে কিন্তু কুনায়ক শোষণ করছে সমস্ত শেষ করছে সেই দেশন নশান্তি বহুনায়কা সেখানে বহু নায়ক হয়ে গেছে সবাই বলছে আমি দেখাবো ওই বলছে আমি দেখাবো একজন কোনো বাস্তবিক ব্যক্তি পাওয়া যাচ্ছে না তারা নিজেদের মধ্যে লড়াই করছেন বহু নায়ক হয়েছেন সবাই বলছে আমি দেখাতে পারবো সে তো সমস্ত শেষ তাহলে নাসান্তি অনায়কা নাসান্তি কুনায়কা নাসান্তি বহুনায়কা আর তারান্তি সোনায়কা একজন যদি পাওয়া যায় সমগ্র আধ্যাত্ম চেতনায় তিনি পরীক্ষিত মহারাজের মতো প্রহ্লাদ মহারাজের মতো যদি না ততটা নাও হয় অন্তত যদি আধ্যাত্ম চেতনা থাকে ন্যায় অন্যায়ের অন্তত বোধতা থাকে এরা আমি অন্যায় করছি এটা না এইটাই তো জানে না বেসিক মোরাল কোনো স্ট্যান্ডার্ডই নেই চরিত্রই নেই কি করে আমরা আশা করব ঠিক একই অবস্থা হয়েছে যেমন ভজনের অবস্থা যেমন দেশের অবস্থা এডুকেশন সব একই অবস্থা এক অবস্থা দাঁড়িয়ে গেছে এ কিছু করার নেই বলছেন সচ্চক্ষু স্বরূপ আজ আপনাকে আমি পেয়েছি আপনি দয়া করে আমাদের বলছেন য আদ্য ভগবান পুংসাম ঈশ্বর বৈ ভবান কিল আপনি সেই ঈশ্বর আমি জানি পুত্ররূপে আমার কাছে তো এসছেন এটা এখানে নেই মানেটা আমি বললাম যা আদ্য ভগবান পুংসাম ঈশ্বরও বই ভগবানকে যে ভগবান সে সাক্ষাৎ আপনি সেই সেই তো আপনি এসছেন লোকস্য তমসান্ধস্য চক্ষু চক্ষুহু সূর্য ইব অধিত আর এই লোকের সমস্ত যে অন্ধত্বকে দূর করার জন্য চিৎ সূর্য হিসাবে আপনি উদিত হয়েছেন যেসব আপনার থেকে উপদেশ আমরা পাব আপনি যদি করুণা করে দেন সেগুলো তাহলে জগতের কাছে একটা বিশাল একটা মঙ্গলের কারণ হয়ে যাবে আর এই কুঠার সংসার বৃক্ষ এই সংসার বৃক্ষের যে ডালপালা সব কিছু তো উপর দিকে আছে ঊর্ধ্ব মূল মধহ স্বাখম সংসার বৃক্ষে ঠিক উল্টো এই জগতের বৃক্ষগুলি যেমন জায়গা যায় এখানে হচ্ছে শিকড় বাকর নিচে আর ওপরে হচ্ছে পাতা ফাতা সব কিন্তু সংসারের মূলটা কোথায় সেটা তো কেউ জানছে না ঊর্ধ্ব মূল মধ শাখম প্রাহুর অসত্যমাব্যয়ম তাহলে সেখানে বলছেন যে এই যে কুঠার কোথায় পাবে যে সংসারে যে এক একজনের যে সংসার করতে করতে তাদের চিন্তা চেতনা সমস্ত অবলুপ্ত হতে বসেছে তাদের যে বাসনারূপ যে শেকর বাকরগুলো সমস্ত তলায় অত তলায় চলে গেছে সেখান থেকে কি করবে এত তলায় চলে গেছে সমস্ত শিকড় বাকর প্রসারিত হতে হতে এমন তলায় সেখান থেকে সেই বৃক্ষটাকে উৎপাটন করা সম্ভব হচ্ছে বিদ্যা কুঠারে ন শীতে ন ধূর সব মানবে কে আর বিদ্যাই বা পাবে কোথায় যে সে বিদ্যা তো আর বাজারে পাওয়া যায় না বিদ্যা কুঠারে ন শীতে ন ধীর বিবৃশ্য জীবা স্বয়ময়ম অপ্রমত্ত আজ ভালো কথা কিন্তু কে তোমাকে সেই কুঠারটা দেবে আছে কি কেউ যার নিজের কাছে সে কুঠার আছে যে সংসার জয় করে বসে রয়েছে সে তোমাকে বলতে পারবে তোমাকে অ্যাসিওরেন্স দিতে পারে বরা ভয় পোত এরকম আশীর্বাদ করবে ভয় করো না আমি আছি সংসারুক বৃক্ষের যে সমস্ত শিকড় বাকর তলায় চলে যাচ্ছে সেগুলোকে মূল সমেত উৎপাটন করা এটা তো কি করে সম্ভব হবে এই জন্য প্রভুপাত উদাহরণ দিতেন প্রভুপাত বলতেন প্রভুপাত বলতেন যে বরযাত্রীর একটা একটা বরযাত্রীর উদাহরণ দিতেন সেখানে বলছেন থাক থাক বরযাত্রীর উদাহরণ দিতেন বলছেন একটা বরাত যাচ্ছে রাত্রির বেলা অনেক গভীর রাত্রে বিয়ের লগ্ন ঠিক আছে সন্ধ্যেবেলা রওনা হলেই হয়ে যাবে নৌকা করে রওনা হবে রওনা নৌকা করে রওনা হলে নদী দিয়ে গেলে তাড়াতাড়ি হবে গ্রাম পেয়ে যাবে সেখানে রওনা হয়েছে রাত্রির বেলা দু চার ঘন্টা লাগতে পারে রওনা হয়ে কি হয়েছে সবাই তো নেশা পেশা করেছে কে কি করেছে সব করে ঘুমও পায় এত রাত্রির হয়েছে শেষকালে সকালবেলা যখন হয়ে যায় যখন সেই অরুণোদয় হয় তখন বলে কি হলো আমরা এখনো পৌঁছাইনি বলছেন পৌঁছাবে কি করে নোংরটাই তো তোলেনি আসল যেখানে নোংরটা লাগানো হচ্ছে ওটা তোলেনি মাতাল সেই যে মাঝি সে এসে চাকু চালাচ্ছে কথা বলছে সে তো চিন্তা করছে না যে আমার তো আমি তো নোংরটাই এখনো নি নোংরটা না তুললে পরে তুমি এগোবে কী করে তুমি যতই চাকু মারো সেটা তো ভজনের অবস্থা দাঁড়িয়েছে না কেউ এগোতে না পারার কারণটা কি ভজন করছি গুরু বৈষ্ণবের বাস্তব অনুগত অথচ অগ্রগতি হচ্ছে না কি করে হতে পারে তাহলে তো আমার গুরুবর্গ মিথ্যে তাহলে আমার গুরুবর্গ মিথ্যে কথা বলেছেন এইটা হতে পারে আর নাহলে আমি মিথ্যে বাদী দুটোর একটা তো হবেই ভজনের সব প্রসিডিওর বলা আছে গুরু বৈষ্ণব বলছে এভাবে করো আমি আছি আর বলছে হচ্ছে না তাহলে তো কোথায় ভেজালটা কোথায় এটা তো আবিষ্কার করতে হবে এনে বলছে নোংর তোলা হয়নি নোংর পরে রয়েছে ওখানে বা পড়ে থাক তুই যত সদ্গুরু আশ্রয় করে জায়গা পড়ে থাকো বা থাকো এখানে এই জগতেই থাকো না অসুবিধে ভালো তো কত সুন্দর সব শব্দ স্পর্শ রূপরস আছে খাও মজা নাও সেই জন্য এখানে বলছেন এখানে এবার ভগবান এবার যখন এই প্রশ্ন দেবাহতী মাতা করেছেন তখন ভগবান উত্তর দিচ্ছেন যে মানুষের এই যে কর্ম সেই কর্মের ফলেই তার সুখ দুঃখ উপস্থিত হয় আর এটা থেকে উপরতি অর্থাৎ বিশ্রাম পাওয়ার যে পথ সেটা আশ্চর্য এটা পাওয়া যেতে পারে যে সুখ দুঃখের দোলায় দুলছে এই অবস্থা থেকে একটা বিশ্রাম লাভের ব্যবস্থা আছে হতে পারে সেই পথটাই কপিলজি মহারাজ বলবেন বিষয় কি প্রকৃতি আর পুরুষের এইরকম পরস্পরের সান্নিধ্যে এই জগৎ সংসার ব্যক্ত হয়েছে সেখানে কপিলজি মহারাজ বলছেন তোমার এই চিত্তটাই বন্ধনের কারণ একটু আগে যেমন হংসরূপী ভগবানের কথা বলতে গিয়ে একটু উত্থাপন করেছিলাম চতুর্সন যখন প্রশ্ন করেছেন বিষয়েতে চিত্ত চিত্ত এতে বিষয় কি করে অনুপ্রবিষ্ট হয় পিত এটা যখন সম্পূর্ণ প্রশ্নের ওর খুঁজতে না পেরে ভগবত চরণে সন্নিবেশ মনোনিবেশ করেছিলেন তখনই তো হংসরূপী ভগবান এসে সামনে দাঁড়ালেন তখন চতুর্শন যখন বললেন আপনারা আপনি কে তখন বলে এটা কি প্রশ্ন করলেন এটা কি প্রশ্ন হলো আপনাদের ভগবত তত্ত্ব এক অধ্যয় জ্ঞান তত্ত্ব ছাড়া আছেই বা কি আপনারা কে আমি কে প্রশ্ন করলেন আপনারা কে আছে তো একটাই তত্ত্ব সবাই তো আমি আমার বলে মরছে তত্ত্ব একটাই তো অধ্যয় জ্ঞান তত্ত্ব যেমন বলছেন চেতহ খলু অশ্ব বন্ধায় মুক্তই চ আত্মনমতম গুণেশ শক্তম বন্ধায় রতম বা পুংসি মুক্তয়ে কপিলজি মহারাজ বলছেন এই গুণের সঙ্গ করার ফলেতে জীবের এই বন্ধন সৃষ্টি হয়েছে গুণের দ্বারা গুণের সঙ্গ করতে করতে ত্রিগুণের সঙ্গ করতে করতে তার বন্ডেজ বন্ধন হয়েছে আর বাস্তবিক চিত্রেতে বন্ধন উপস্থিত হয়েছে একটা চেতহ খলু অশ্ববন্ধায় মুক্ত হয়েছ আত্মনমতম যদি আত্মতত্ত্ব অনুভব করা যায় সঙ্গে সঙ্গে ভ্যানিস যেমন যাকে ভূতে ধরেছে সে যদি কোনো কারণে একটু অনুভব করতে পারে আমাকে ভূতে ধরেছে ভূত থাকতে পারবে না অর্থাৎ কথাটা এই দাঁড়ালো পেতাত্মা চিন্তা করে পেতাত্মাকে ভালো করে খেয়াল করে পেতাত্মা ভালো করে খেয়াল করে পেতাত্মা বোকা নয় পেতাত্মা দেখে এর যে চেতনা আছে এটাকে কত সহজে আমি আবৃত করতে পারব যদি সম্ভব নয় তাহলে একদম আসবে না ওই জন্য সাধু গুরু বৈষ্ণব যারা একদম পবিত্র থাকে কাপড়ের পবিত্রতা রাখে না কেউ এটা স্পর্শ করছে ওটা বা শূদ্রের মতো সে মনে করতে পারছে না আমি সবসময় ভগবত সেবায় রয়েছি এটুকু ভুলে যাচ্ছে সমর্থ উঠতে বসতে খেতে সবসময় তার পবিত্রতা বজায় রাখা এই সামান্য জিনিস পারে না এটাকে তো আমি সামান্য জিনিস বলছি এ পবিত্রতা দিয়ে তুমি কী করতে পারো অন্তত বাহ্যে পবিত্রতা রাখো অন্তর পবিত্রতা তো লাগবেই বাহ্যন্তরে পবিত্রতা বজায় রাখতে পারছ না তাই কী করে হবে তাহলে সামান্য জিনিস এটা তা ভগবানের কাছে যাওয়া কেউ বুঝতেই পারে না এ কত দূরে চিন্তা গুরু বৈষ্ণবকে করতে হয় কত দূরে চিন্তা করতে হয় দু একটা উদাহরণ দিলে মনে মনে পড়ে গুরুপাত বলতেন বলছেন যে দুধ একাদশীর দিনে দেবে গুরুপাত এই দুধ তোকে জিজ্ঞাসা করবে দুধ কি দিয়ে দোয়াচ্ছে সর্ষের তেল দিয়ে দোয়ায় কি এখন কে চিন্তা করবে কারোর মাথায় তো আসে না সর্ষের তেল দিয়ে যেই জোয়াবে তত একাদশী নষ্ট হয়ে গেল আমাকে একটা ডাব কেটে নিয়ে আমাকে একটা ডাব কেটে নিয়ে এসে বলে মহারাজ আপনি খান আমি তো খেতে পারবো না কেন এটা তো ডাব আমি তো রান্না করিনি আমার ডাব আপনি তো এটা বুঝলেন না ব্যাপারটা ডাবটা যেখান থেকে আপনি কিনেছেন সেখানে সবাই ডাব খাচ্ছে সবাই যে দাটা দিয়ে কাটছে সেটা আমাকেও কেটেছে আবার কিছু লোক ওই ডাবটা খেয়ে কিছুক্ষণ বলবে এর মধ্যে শ্বাস আছে আমাকে কেটে দিন ওই দাওটা দিয়ে ওটা কাটলো তাহলে ওটা এঁটো হয়ে গেল এঁটো হলো কি না কাউর মাথায় ঢুকেছে কাউর মাথায় তো ঢোকে নিয়ে রেগে গেল কেন ডাব খায় না মহারাজ আমি ডাব খাবো না কেন ডাবেতে কি ভূত আছে না কিন্তু বুঝতেই পারলো না ব্যাপারটা কি হয় ওই ব্যক্তিরা ডাব খেতে গেলে এঁটো ডাবটা নিয়ে বললো আমার ডাবে শ্বাস আছে কেটে দিন তো ওটা কেটে দিল এঁটো হয়ে গেল এবার ওইটি ভগবানের সেবায় যাচ্ছ কোনো দিন কি এই মাথায় ঢুকেছে কোনো দিন কোনো দিন এই বিচারটা ঢোকেইনি যে কোথায় কি কি বিচারটা রয়েছে তাহলে কি করে হবে সেই জন্য সমস্ত বিষয়ে একটু স্থির হওয়া দরকার মানসিক স্থৈর্য না হলে পরে হয় না যে আত্ম বিষয়ক চিন্তা আনতে পেরেছে হৃদয়ে তার পক্ষে তো সমাধান যেটা বলছিলাম পেতাত্মা যদি দেখে এ পবিত্র থাকে সবসময় একবারে পবিত্র অন্তরে বাহিরে ভূতের বাবার সাধ্য নেই তার কাছে আসে কাদেরকে ভূত ধরে আমাকে জিজ্ঞাসা করে কোনো লোক আমি বলে ভূতেদেরই ভূত ধরে এক কথা উত্তর হয়ে গেল যারা ভূত তাদেরই ভূত ধরে ওরা ভূত আচার আচরণ নেই নিষ্ঠা নেই কিছু নেই বলে তাকেই তো ভূত ধরবে মুসল মুসলিম ভাইগুলো দেখবে আমি মুসলিম ভাইদের কোনো নিন্দা করছি না ওদের বেশি ধরে ও ভূতের একটু সম্ভাবনা ওরে বাবরে আল্লাহ চিৎকার করবে কেন ওদের তো পবিত্রতা নাই বেশি ধরে ওদের মুশকিল হয়ে যায় ওই জন্য পবিত্রতা বজায় থাকা দরকার